আবু হুরেরা রদিল্লাহ তালান হতে বর্ণিত যে তিনি একদল লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে ছিল একটি ভুনা বকরি তারা খেতে ডাকল তিনি খেতে অস্বীকার করলেন এবং বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন অথচ তিনি কোনো দিন জবের রুটিও পেট ভরে খাননি